সালামাহ রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন আলী রদিল্লাহ তাল্লাহ্ন নবী সাল্লাহ আলাইসাল্লাম এর সঙ্গে খাইবার যুদ্ধে যাননি কেননা তার চোখে অসুখ ছিল এতে তিনি বললেন আমি কি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে যাব না অতপর তিনি বেরিয়ে পড়লেন এবং নবী সাল্লাহ আলাইসাল্লাম এর সঙ্গে মিলিত হলেন যেদিন সকালে আল্লাহ বিজয় দান করলেন তার আগের রাতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আগামীকাল ভোরে আমি এমন এক লোককে পতাকা দিব অথবা বলেছিলেন এমন এক লোক ঝান্ডা ধারণ করবে যাকে আল্লাহ ও তার রাসুল ভালোবাসেন অথবা বলেছিলেন সে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে তার মাধ্যমে আল্লাহ তাল্লাহ বিজয় দান করবেন অতপর আমরা দেখতে পেলাম তিনি হলেন আলী রদিল্লাহ তাল্লাহ অথচ আমরা তার সম্পর্কে এমনটি আশা করিনি তাই সকলেই বলে উঠলেন এই যে আলী রদিল্লাহ তাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকেই দিলেন এবং তার মাধ্যমেই আল্লাহ তাল্লাহ বিজয় দিলেন